بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم ورحمة الله وبركاته والمأثور والمأثور عن سالف الأمم في سورة الكهف وغيرها وعن صدر هذه الأمة من الصحابة والتابعين وسائر فرق الأمة وهي موجودة فيها إلى يوم القيامة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাবুল আলমিন যা কিছু ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন করেন সবকিছুর উপর তিনি সক্ষম সর্বশক্তিমান তার কাছে কোনো কিছুই অসাধারণ নয় বা অসম্ভব কিছু নয় বরং সবকিছুই তার জন্য সহজ পক্ষান্তরে আল্লাহ রবুল আলমিনের যত সৃষ্টি রয়েছে আম্বিয়া রসুল হন না কেন অথবা আল্লাহ রবুল আলমিনের নেক বান্দা আউলিয়া কেরামস আর সবচেয়ে বড় আউলিয়া আম্বিয়া রসুলগণ তারপরে সাহাবাই কেরামগণ যুগে যুগে আম্বিয়া রসুলগণের সাথীরা সবচেয়ে বড় ওলি নবী রসুলগণের উপরে এই আকিদা এই বিশ্বাস হচ্ছে আমাদের আহলে সনতল জামাত পক্ষান্তরে বেদাতিদের কাছে অলি আউলিয়া বললে সাহাবাই কারামরা ওই লিস্টে আসে না তাদের লিস্টে আসে প্রথম ওইসব লোকেরা যাদের কবর পাকা করে সেখানে বহু রকমের বড় বড় শিল্প হচ্ছে খাসি গরু জবে হচ্ছে চাদর চড়ানো হচ্ছে ফুল চড়ানো হচ্ছে তারাই ছিল কোন যুগের বলি জি আর আগামী তো এরকম যাদের পাকা পাকা কবর হবে আর কবরে ধর্না দেবে মানুষ আশা করবে যে এরা কিছু দিতে পারে মরে যাওয়ার পরে এরা অনেক শক্তিশালী হয়ে যায় ওরে হচ্ছে ওলি বেদাতিদের কাছে এখানে আহলে সন্ন্যতের রাস্তা আর বেদাতের রাস্তা আউলিয়াকে রাম সম্পর্কে ভিন্ন হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমের বান্দা যতই উচ্চ স্তরের হোক না কেন কেউ অসাধারণ কিছু করতে নিজে সক্ষম নয় বরং আল্লাহ রব্বুল আলম যদি চান সেটা তিনি করে থাকেন আম্বিয়া রসুলগণের মজেজাতের ক্ষেত্রেও সেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে মজেজাগুলি নবী রসুলের ক্ষমতার ভিত্তিতে হয় না বরং আম্বিয়া রসুলগণের হাতে আল্লাহ রাবুল আলমিন তার মহান কুদরতে প্রকাশ করে থাকেন কুদরতকার মহান আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন সেসব মজেজা হয়ে থাকে ঘটে থাকে আর না হলে নবীদের কোনো ক্ষমতা থাকে না অনেক সময় পূর্বে জানিয়ে দেওয়া হয় যে এগুলি হতে পারে আর অনেক সময় নবী রসুলকে জানানো হয়নি যে আগামীতে এক দুই মিনিটের মধ্যে কি অসাধারণ কিছু মজেজা করছে যেমন আপনারা বহু আম্বিয়া রসুলগণের যেসব মজেজা রয়েছে সেসব জানলে বুঝতে পারবেন বিশেষ করে মোসা আলি ইসলামের লাঠির মজিজা লাঠি আল্লাহ নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করলে যে অজগর সাপে পরিণত হবে আর তিনি ভয়ে ভীত হয়ে পালাতে শুরু করবেন এসব কোনো কল্পনাতেও ছিল না একটু করবে জানানো হয়নি তাকে তাকে জানানো হয়নি তিনি স্পষ্ট প্রমাণ করে যে সেটা নবীদের ক্ষমতা তো হয় না আর নবীদের কখনো আগে অগ্রিম এলএম থাকে যে এটার দ্বারা এই হবে আর কখনো সেটাও থাকে না যে কি হবে তাও জানেন হঠাৎ করে হয়ে গেছে তাহলে নবীদের মজেজা মজেজা হচ্ছে অসাধারণ অলৌকিকত্ব বা অসাধারণ কিছু যেটা সাধারণ সৃষ্টির মাধ্যমে হইতে পারে না এগুলোকে মজেজা বলা হয় সেগুলি সম্পর্ক যদি নবী রসুলগণের সাথে হয় সেগুলি সম্পর্ক নবী ছাড়া অন্য নেক বান্দাদের সাথে আর নেক বান্দা ওরা যারা মমিন মুতাফি যাদের ইমানে শিরকুফুরি বিদাত নেই আর যারা পাপ মুক্ত হ্যাঁ তাকুয়া অর্জন করেছে অর্থাৎ সমস্ত রকমের পাপ পাপাচার থেকে বেঁচে থাকে তার মধ্যে সবচেয়ে বড় পাপ শির থেকে বাঁচে বেদাত থেকে বাঁচে বিভিন্ন ফাঁসিকে থেকে বাঁচে তারপরে নাচ গান থেকে বাঁচে কারণ এই বেদাতি যেসবকে অলি বলা হচ্ছে সেসবের অনেকেই তারা নাচের মাধ্যমে জিকির করে থাকে জি হ্যাঁ তাদের কাছে নাচের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য দাবায় এবং জিকির হয়ে থাকে তো ওরা কি করে বা সৎ লোক হইতে পারে অলি হইতে পারে আল্লাহর অলি নিশ্চিত হতে পারে না তো যারা কোরআন সন্ন্যার অনুসারী মমিন মোত্তাকি তারা নবী রসুল নন যদি অসাধারণ কিছু তাদের মাধ্যমে প্রকাশ পায় সেটাও আল্লাহর ক্ষমতায় তাদের কোনো ক্ষমতা থাকে না এবং তাদেরকে বা তাদের এই অসাধারণ বিষয়গুলিকে কি বলা হয় কারামত বলা হয় অসৎ লোকদের থেকে যদি অসাধারণ কিছু দেখা যায় সেটাও সম্ভব কাফের মুশ্রিক হ্যাঁ যোগী সন্ন্যাসী সাধু হ্যাঁ চার্চের পাদরি পুরোহিত ধর্মগুরু যে কোনো কবর মাজার পূজারি মুশরেক যে কোনো ব্যক্তি জাদুঘর গণক সমস্ত অসৎ লোকদের থেকে অসাধারণ কিছু দেখা যেতে পারে আর আমরা দেখতে পাই জাদুঘরদের আমরা ভেলকি বাজে ওসব দেখতে পাই দেখি না মানুষকে আপনার আমার চোখের সামনে জবাই করে দিল দেখি নাই আমি তো দেখেছি আপনারা দেখেছেন আর চোখে পানি চলে আসে আমাদের ও কিছুই করে না আপনার আমার চোখে যেটাকে নজর বন্ধ করে দেওয়া বলে জি এইরকমই মাটির গুলি করে রসগোল্লা খাওয়াচ্ছে অনেকে খেয়েছেন দেখেন না এইসব তামাশা হ্যাঁ এইসব আমাদের দেশে ও করতে আসে আসামের জাদুঘররা আর এলাকাতে এলাকাতে এসে গ্রামে গ্রামে যায় আর মানুষের টাকা পয়সা ইনকাম করে নিয়ে যায় পিসি সরকারের জাদু খুব মশুর প্রসিদ্ধ ছিল বাঙালি জাতির মধ্যে সবচেয়ে বড় জাদুঘর ছিল পিসি সরকার নাম শুনেছেন কিনা অনেকে শিক্ষিত লোকের নাম জানে পিসি সরকার আমাদের ডিস্ট্রিক্ট আবার মাল্লা আমাদের বাপদাদার আমলের কথা বলছি শোনা গল্প মালদা টাউনে আসবে আর টাইম দিয়েছে যে এতটা সময় সে এসে পৌঁছিবে কিন্তু চার ঘন্টা লেট করে ফেলেছে সবাই রেগে আছে আর গরমে সবার মেজাজ খারাপ হয়ে আছে যে টাইম দিয়েছে ধরেন বারোটা আসছে বিকাল চারটায় যে আসার পরে প্রথম একটাই জাদু দেখাবে শুধু একটা কি দেখাবে অসাধারণ কিছু দেখাবে জাদু দেখাবে প্রথমে এসে বলছে আপনারা খুব রাগ করেছেন তাই না স্বাভাবিক কি জবাব দিব সবাই তো রেগে আছে ওপর তো বলছে যে আপনারা সবাই নিজ নিজ ঘড়ি দেখেন ঘড়িতে কয়টা বাজছে সবাই ঘড়ি দেখে দুপুর বারোটা বাজছে অথচ বিকেল চারটে বলে আমার জাদু দেখা হয়ে গেল তো এটাকে কি বলবেন কারামত বলবেন নাকি কারামত পিসি সরকার দেখি না ওই রকমই কবর মাজার পূজারীদের কেরামতি জি বেদাতিদের কেরামতি একই রকম এটা হচ্ছে সেহের তার মৌজেজা লীলাম্বিয়া আর কারামাত আউলিয়া দুনিয়া কথা বোঝা গেছে আর সেহের হ্যাঁ সাহারা হ্যাঁ? যারা যত অসৎ লোক রয়েছে পাপিষ্ঠ পাপে ডুবে আছে না পাখে আছে আর খরচ গোসল জীবনে করে না হ্যাঁ বছরকে বছর গোসল করে না নোংরা হয়ে আছে চুলে জটা ধরে গেছে আর কেরামতি দেখাচ্ছে কেরামতি না এগুলো কি এগুলো হচ্ছে সেহের জাদু জি এগুলো শয়তান ব্যবহার করে হয় শয়তান বসে করে হয় অনেক সময় মানব জাতিকে গুমরা করার কারণ হয় পরীক্ষার কারণ আল্লাহ পরীক্ষা করেন যে তোরা কোরআন সন্ন্যার দলিলের অনুসারী হচ্ছিস নাকি এসব ভেলকিবাজি আর শির শিরকুফুরিতে বিশ্বাসী হচ্ছিস আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় ইহারি বেহি কাজিরা জি বহু লোক পথভ্রষ্ট হয় এর মাধ্যমে বহু লোক হেদায়ত পাই কোরআন সোনার জ্ঞান থাকলে হেদায়ত পাই যে জাদুকর এদের কাছে যাবো না এরা অসৎ মুজরিমিন অপরাধী এই ভূমিকাটা এই জন্য বললাম যে আজকের আলোচনা হচ্ছে আহলে সন্ন্যতল জামাতের হ্যাঁ, ভূমিকা বা দৃষ্টিভঙ্গি কারামাতে আউলিয়া সম্পর্কে কারামাতে আউলিয়া সম্পর্কে আজকে আমাদের ধারাবাহিক আলোচনা আকিদা ওয়াসেটিয়ার পর্ব নম্বর আটত্রিশ এরপরে আর দুটো পর্ব ইনশাআল্লাহ হবে তাতে আমরা শেষ করব এই কিতাব আলোচনা খুব লম্বা নেই অল্প আলোচনায় আছে বলছেন শেখ সালে ফৌজান হাফিজ তালা মজাহব আহলি সন্ন্যত ওয়াল কারামাতিল আউলিয়া আহলে সন্ন্যত আল জামাতের মত মজহব বা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি ফি কারামাতিল আউলিয়া ওলি আউলিয়ার কেরামত সম্পর্কে বা কারামত সম্পর্কে আসলে কারামা শব্দটি কারামতকে কারামত কেন বলা হয় এই বলা হয় যে তার মাধ্যমে আল্লাহ নেক মানুষকে সম্মানিত করেন সৎকর্মশীলদেরকে কি করেন কারামা মানে সম্মানিত সম্মানিত করা করিম সম্মানিত ব্যক্তিকে বলা হয় আক্রামা ইউক্রেম মানে সম্মান সম্মান দেওয়া কাউকে তো এই জন্য কারামতকে কারামত বলা হয় মৌজেজাকে মৌজেজা কেন বলা হয় মৌজেজা মানে কাউকে হারিয়ে দেওয়ালা আজাজা ইউজুজ এজাজ মানে হচ্ছে কোন কাউকে কি করে দেওয়া হারিয়ে দেওয়া বা হার মানতে বাধ্য করা তো মো আম্বিয়া রসুলগণের মোজেজা তাদের জাতি কি যারা অস্বীকার করে বা সন্দেহ করে নবুয়ের এসালাতে নবীকে মানতে চায় না রসুলকে মানতে চায় না তাদেরকে হার মানতে বাধ্য জি এই জন্য মজেজাকে মজেজা বলা তো কেরামাত আউলিয়া সম্পর্কে আহলে সন্ন্যতল জামাতের হ্যাঁ, আকিদা বা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি যা বলবেন অমিন ওসুল আহলে সন্ন্যতি আত্মাসদিক ও বেকারামাতিল আউলিয়া দৃষ্টিভঙ্গের ক্ষেত্রে একটা হচ্ছে বিশ্বাস করা একটা হচ্ছে অবিশ্বাস করা ঠিক না তো আহলে সনাতল জামাত কারামাতি আউলিয়া বিশ্বাস করে না করে না করে কিন্তু তাতে না বাড়াবাড়ি আর না তাতে হ্যাঁ, ঘাটতি মধ্যম পন্থা অবলম্বন করে এই ক্ষেত্রেও আহলে সন্ন্যতল জামাত পন্থী দিনে ইসলাম যেমন মধ্যম পন্থা সমস্ত হ্যাঁ, ধর্মগুলির মাঝখানে ঠিক তেমনি আহলে সন্ন্যতল জামাতের জামাতটি দলটি সমস্ত যে বাহাত্তরটি ফিরকা আরো রয়েছে সেগুলির মাঝে মধ্যমপন্থী বিভিন্ন বিষয়ে আকিদা এবাদত আখলাক হ্যাঁ, দৈনন্দিন জীবনে চলা ফেরা ইনকাম উপার্জন করা খরচ করা সবকিছুর ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় আপনি পাবেন যে আমরা হচ্ছে মধ্যমপন্থী খরচ খরচা করার ক্ষেত্রে অত্যন্ত বখিল কৃপণ হবেন না আবার এমন খরচ করবেন না যে আপনার ফরজের খবর নেই এত খরচ করেন বন্ধু বান্ধবকে নিয়ে যে স্ত্রী খোঁজ নিতে পারেন না ছেলে মেয়েকে খরচ দিতে পারেন না বাপ মাকে দিতে পারেন আর বন্ধু বান্ধব নিয়ে আপনি চায়ের দোকান আড্ডা দিচ্ছেন এটা অবর্জনীয় ওটা অবর্জন কৃপণতা বর্জনীয় আর অপচয় অপব্যয় বর্জনীয় দুটোর মাঝখানে হচ্ছে আহলি সন্ন্যতাল জামাতের আচরণ এইসব ক্ষেত্রে তাহলে এইসব ক্ষেত্রেও যদি আমরা মধ্যমপন্থী হই তাহলে আকিদা এবাদত আকলাম সবকিছুর ক্ষেত্রে আমরা মধ্যমপন্থী চরিত্রের ক্ষেত্রে এমন নমনীয় হবেন না যে কারোর সামনে সালাম খুঁজছি জি হুজুর সালাম আলাইকুম হুজুর এটা আলোচনা করে না আবার এটাও নয় যে মুসলিমকে সালাম দেব না জি মুসলিম যখন ফাঁসে হইলেও সালাম দেব নেব জি বুঝছেন না তাহলে মধ্যম পন্থা এটা একদল আছে চরমপন্থী আরে ফাঁসে ফাঁসেকে সালাম কোন সালাম নেই সাথে বা আমার আকিদার সাথে আমাদের সাথে ইখতলাফ আছে অথচ বড় কুফরি করেনি হয়তো কিছু ইখতলাফ আছে মজাবি ইখতলাফ না না না সালাম তো ওদের বিয়ে সাদী নাই যেমন আজকাল ফতোয়া দিচ্ছে হ্যাঁ এবং মেয়ে ছাড়িয়েও নিচ্ছে জি জি আমাদের ভাই আছে এখানে ভাই জি হ্যাঁ ছাড়িয়ে নিয়েছে বিদ্যার্থী মোল্লা কৌমি মাদ্রাসার মোল্লা ওর বোনকে ছাড়িয়ে নিয়েছে জি বোঝা গেছে আহলে সন্দ জামাত এটাও করে না মধ্যমপন্থী আবার বিদ্যার্থীদের সাথে একাকার হয়ে যায় না যে মিশে যা ওদের ওরা বেদাত করছে সবাই বাড়াতে আমরাও বেদাত করি না সব বেদাতে তাদের সামিল আমরা বেদাতিও হই না তাদের মতো আর সয়ে বরাত করছে সেই জন্য তাদেরকে কাফেরও মনে করি না হ্যাঁ আর তাদেরকে চিরকালে জাহান্নে মনে করি না বা দীর্ঘকাল বা কিছুকাল থাকবে এইটাও জাহান্নামের কোন হুকুম লাগাই না আল্লাহ তাদের সাথে মামলা করবেন আল্লাহ তাদেরকে দুনিয়ার আজাব শাস্তি দিয়ে মাফ করবেন কবর আজাব দিয়ে মাফ করবেন না তার রহমতে মাফ করবেন কিভাবে মাফ করবেন না মাফ করবেন না কিছু শাস্তি দেবেন আল্লাহ ভালো জানা জি মধ্যম পন্থার কথা বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দিলাম কারামাতের ক্ষেত্রে মধ্যমপন্থী আমরা আসবে সামনে বলছেন অমন অমিন ওসুল আহলি সন্নাতে মূল নীতিমালার অন্তর্ভুক্ত হইল কারামাতে আউলিয়াকে বিশ্বাস করা অলি আউলিয়ার কেরামতকে কি করা বিশ্বাস করা আমরা বিশ্বাস করি কিন্তু এখানে প্রশ্ন থাকছে যে অলি আউলিয়া কে কারা তাদের বৈশিষ্ট্য কি কারা আল্লাহর ওলি কারা শৈতানের ওলি এটা অবশ্যই বুঝতে হবে একজনকে না হলে গুমরা হয়ে যাবে এই জন্য শেখুল ইসলাম রাহেমার একটি খুব সুন্দর কিতাব রয়েছে এই কিতাবটি যারা আরবিতে পড়তে বা তাদের পড়ে না উচিত বাংলায় অনুবাদ হয়েছে কিনা বলতে পারবো না খোঁজ নিয়ে দেখি না নতুন নতুন আজকাল অনেক বই অনুবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সুজাহিদার ভাইরা করছে আল ফোরকান বাইনা আউলিয়া রহমান ও আউলিয়া শেতান রহমানের আউলিয়া আর শয়তানের আউলিয়ার মাঝে পার্থক্যকারী বিষয় বা পার্থক্য করণ জি আল ফোরকান বাইনা আউলিয়া রহমান বা আউলিয়া শয়তান কারা শয়তানের অলি যাদেরকে অনেকে অলি মনে করছেন আল্লাহর অলি মনে করছেন আসলে তার আল্লাহর অলি নাই আর কারা সত্যিকার রহমান আল্লাহর অলি তো অলি আউলিয়ার কেরামতকে আহরে সন্ন্যাদ বিশ্বাস করে এটা তাদের মূল নীতি জি আর ওই সবগুলিও বিশ্বাস করে যা আল্লাহ তাদের হাতে ঘটিয়ে থাকেন আজরা ইউজরি মানে ঘটিয়ে থাকা যা করে থাকেন যা আল্লাহ করে থাকেন বা ঘটিয়ে থাকেন তাদের হাতে মানে তাদের মাধ্যমে তাদের হাত দ্বারা প্রকাশ পাচ্ছে বা তাদের কথার দ্বারা প্রকাশ পাচ্ছে জি তাদের মাধ্যমে হচ্ছে কি সেগুলি মিন ফিল আদাত অসাধারণ কিছু যা সাধারণের ঊর্ধ্বে খাওয়ারেক তুল আদাত বলা হয় যেগুলি সাধারণভাবে হয় না সাধারণভাবে একজন মানুষ দ্বারা সেটা হতে পারে না বা একজন মানুষ করতে পারে না জি সেগুলি কি ধরনের হইতে পারে কয়েক রকম হইতে পারে ইবেন তাইম রাহমুল্লাহ সংক্ষেপে এই বিষয়গুলি বর্ণনা করছেন ব্যাখ্যাতে সাউল ফৌজান হাফজাহুল্লাহ তালা যে বিষয়গুলো বলেছেন আমি সাথে সাথে উল্লেখ করব। যেমন ফি আনওয়াইল ওলুম বিভিন্ন রকমের জ্ঞান কোনো কিছু সম্পর্কে জ্ঞান হাসিল করলো এমনি জনগণ ওই জ্ঞান হাসিল করতে পারলো না কিন্তু একজন বিশেষ ব্যক্তি আল্লাহর ওলি জরুরি নয় যে যে আল্লাহর ওলি সেই জ্ঞান হাসিল যখন আল্লাহ ওই জ্ঞানটা দিতে চাইলেন তখন কিন্তু এটাও ভাবিয়েন না যে উনি আল্লাহর ওলি সুতরাং এই সব জ্ঞান তার কাছে আছে এখানে আর এক গুমরাহি কিন্তু আলেমুল গেব বানিয়ে দিলেন ভাজির নাজির বানিয়ে দিলেন অসাধারণ ক্ষমতা তার হাতে যখন ইচ্ছা ওর কাছে চাবি আছে চাবি ওই জ্ঞানগুলি আহরণ করে নিবে বা বলে দিবে ওই জ্ঞান সম্পর্কে না বিভিন্ন জ্ঞান যদি আল্লাহ চান জানাত ওয়াল মোকাশাফাত এবং কোনো কিছু উন্মুক্ত করে দেওয়া কোনো কিছু উন্মুক্ত করে দেওয়া চোখের আড়ালে ছিল উন্মুক্ত হয়ে গেল হতে পারে সেটা ওয়ান ওয়াইল কুদরাতে অথবা বিভিন্ন রকমের ক্ষমতার বিষয়ে ক্ষমতার ক্ষেত্রে এমন কিছু ক্ষমতা তাদের মাধ্যমে প্রকাশ পেল যেটা মানুষের ক্ষমতার বাইরে বা তাসিরাত বা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করা এমন কিছু তাসির প্রতিক্রিয়া দেখালো যেটা সাধারণত মানুষ দেখাতে পারে না যদি একটা বোতল পানি থাকে আর একটা বোতল পানিতে আপনার যে এতগুলি লোক আছেন সবাই পান করছেন একদিক থেকে পানি বেশি নাই পান করছেন শেষ হয় না হয় না হয় না সবার পান করা হইল এটা কি অসাধারণ তাসির এর উপরে এমন একটা প্রতিক্রিয়া আল্লাহ কোন নেক বান্দার হাতে করালেন যে সাধারণত হয় না যে এক বোতল পানিতে এতগুলি লোক কি করে হইতে পারে তাদের পান করা বোঝা গেছে না নবী করিম হয়েছে না হয় না হয়েছে একটা ছোট্ট একটা গটিতে বাটিতে পানি হ্যাঁ, হাত দিয়েছেন আর পানি যেমন আপনার ঝর্ণা প্রবাহিত হয় ছুটতে শুরু হয়েছে বা ফোয়ারার মত খাবার এটা ছোট্ট বকরি তিন চার কিলোর আর প্রায় চোদ্দশো লোক হাজারের বেশি লোক খন্দকে তাহলে দিয়েছি আনাসুর আল্লাহ আপনি আসবেন আর আপনার সাথে দু তিনজনকে নিয়ে আসেন নবী কেন আহলাল খান্দাকে এই খন্দকের লোকেরা ইন্না জাবেরান সানা আলাকুম সুরান জাবের তোমাদের জন্য কিছু ঝোলের ব্যবস্থা করেছে যেমন আমরা বলি ডাল ভাত একটু ডাল ভাত খান আমার বাসায় বলি না আমাদের ভাষা খাওয়াইবেন সতেরো রকমের কারণ বাঙালি জাতি দু তিন রকম খাওয়াইতে জানে না সুহান পাকিস্তানে তো ডাল রুটি দিয়ে বা কিমা রুটি দিয়ে বিদে হ্যাঁ বা ওই আপনার পালক পালক পালক দিয়ে বিদায় পালক রুটি দিয়ে বিদায় পাকিস্তানি কিন্তু বাঙালি যদি দাওয়াত করে দশ রকম বললে কমই হইল ভর্তায় দু চার দশ রকম ঠিক না তারপরে বলছেন যে আসেন আমার বাসায় একটু ডাল ভাত খান তো ওই রকমই নবী করিম সাল্লাম বলেছেন ওই বাঘ ভঙ্গিমাতে যে জামের তোমাদের জন্য সুর মানে কিছু ঝোলের সরবার ব্যবস্থা করেছে জামের তো ভয় ভয় বাড়ি পালিয়েছে যুবক মানুষ স্ত্রী কিন্তু তার চাইতে বয়সে সোহান্লাহ ওই বোনগুলো দেখা নয় বোন ছিল দেখাশোনার জন্য একটু বড় দেখে বিয়ে করেছেন ছোট যদি বিয়ে করি তো কি দেখবে আমার বোনগুলোর মতোই যদি হয় ষোলো সতেরো বছর আঠারো বছর কি দেখবে আমার বোনগুলিকে একটু বয়সীকে দেখে বিয়ে করেছেন সেই এবার দৌড় দিয়ে গিয়ে বলছেন যে আরে কাম খারাপ হয়েছে কি হয়েছে সোহান্লাহ বলছেন যে নবিসামকে বললাম যে এরকম আমার বাড়িতে অল্প খাবার দাবার আছে তো আপনি আসেন আপনার সাথে কয়েকজন নিয়ে এসেন তো নবী সবাইকে এলান করে দিলেন খন্দকে যত লোক আছে সঙ্গে আমি করবোটা কি তুমি চিন্তা করো কি করবে দেখেন নারী কত গুণের ভাই বলছেন তুমি ভালো করে বলেছ তো যে আমার ছোট্ট একটা বকরি হ্যাঁ আর অল্প পেটা আটা ছিল তোকে একটা রুটি করেছি বলেছো ও যে হ্যাঁ, সব বলেছি ও যে তাহলে তোমার কি চিন্তা ও চিন্তা রসুর উল্লাস করবে তোমার কিসের চিন্তা তোমার কাজ তুমি করেছো বোঝা গেছে না সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়ার পরে দেখছে গোস্ত যেমন ছিল তার চাইতে বেশি মনে হচ্ছে দেখে আর রুটি যতটা ছিল প্রথম খানে খাওয়ার আগে তার চাইতে বেশি মনে হচ্ছে দেখি এটার নাম নবী সাল্লাম নবী রসুল থেকে হইলে মজেজা যে কোন অলি থেকে যদি হয়ে যায় কারামত কোন সাহের গণক জাদুঘর থেকে হয়ে যায় কিচ্ছু নেই আর মাটিকে রুটি বানিয়ে আর গোস বানিয়ে খাইয়ে দিল হইতে পারে পারে না হইতে পারে মানে পেট ভরে গেছে আপনি বলতে আমি পেট ভরে গোস্ত খেয়ে এলাম কিন্তু গোস্ত না ও সব মাটি খাইয়েছে আপনাকে যত করে জি হ্যাঁ এইরকম হইতে মাসুর আন সালেফিল ওমাম আর বিগত জাতি থেকে যেসব বর্ণিত হয়েছে বিশেষ করে ফি সুরাতিল কাহফে সুরায় কাহাফে ওই সুরা কাহাফের ওই যুবকদের ঘটনা স্মরণ করুন ওইদিকে ইঙ্গিত করা হয়েছে এখানে হ্যাঁ তারা গিয়ে আশ্রয় নিল গিয়ে গুহাতে তারপরে ঘুম চলে আসলো ওয়াল্লাবে সুফে কাহাফে সালাসামিয়া তিন সেনিনা ওয়াজদাদতি সাত তিনশো নয় বছর ঘুমিয়ে থেকে গেছে এত কি ঘুম আসে পাঁচ ঘন্টা ঘুমের পরে তো পেরেছেন ঘুম আসবে না আমার মতো লোক যে একটানা পাঁচ ঘন্টা তো হয়ই না প্রায় একমাত্র শীতকাল ছাড়া হয়তো আর যদি পাঁচ ঘন্টা হয়ে যায় তারপরে ঘুম আসবে এটা বড় মুশকিল কাজ বুঝা গেছে আর অনেকে আছে এই জুমার রাতে বিশ্বদারে রাত বারোটায় ঘুমিয়েছে ফজর গেল তারপরে সকাল নাস্তা সব গেছে সাড়ে দশটা এগারোটা ওই যে খুদবা শুরু হয়ে গেছে দৌড় দিয়ে যাচ্ছে মাঝে মাঝে পাই জুমা মসজিদে জুমা মাঝে মাঝে পাই না এগুলো কি মুসলমান আবার হ্যাঁ? আরে এত মানুষ নাকি এত মানুষ ঘুমায় এত কথা বোঝা গেছে না কেরামতির ঘুম ইও কেরামতির ঘুম না ও তিনশো নয় বছরওয়ালা বলতে পারে যে এটাও আমাদের কেরামতি জি ওয়ান সদরে হাজিল ওম্মা মিনা সাহাবাত আর এই রকমই এই উম্মতের প্রথম সারির মানুষ যেমন সাহাবাই কেরাম তাবেই তাদের থেকে যে কেরামত গুলি বর্ণিত হয়েছে বিশেষ করে সাহাবাই কেরামদের কিছু কেরামতের কথা মিসকাতে বাবুল কারামাত বলে একটি অধ্যায় রয়েছে তাতে বেশ কিছু ঘটনা নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিছু সহি আছে কিছু জয়ীফ আছে সবগুলি সহি না ও তাবেন তাবেইন থেকে হয়েছে কিছু ও সায়ের ফেরাকিল উম্মা এছাড়াও মেসকাত ছাড়াও বিভিন্ন তারিখ বা এর কিতাবে সিরাতুল নবী তারপর নবী সাল্লামের সাহাবে কেন জীবনী কিতাবাদিতে রয়েছে বেশ কিছু ঘটনা ও সায়ের ফেরাকিল উম্মা আর এই উম্মতের বিভিন্ন যে দল উপদলগুলি রয়েছে যুগে যুগে সেগুলি থেকে হইতে পারে যে কারো কেরামত হয়েছে আর সেটা সেই কেরামতের দরজা বন্ধ হয়ে গেছে না কেমত পর্যন্ত খোলা আছে এই ক্ষেত্রে বলছে ওয়াহিয়া মজুদ আতুল ফিহা এলাইমল কেয়ামা আর কেরামত বাকি থাকবে বহাল থাকবে অব্যাহত থাকবে এই উম্মতে কেমত পর্যন্ত কিন্তু কেরামতের দাবি করলে কি কেরামত হবে না জি হ্যাঁ তারপরে সত্যিকার যার কেরামত হবে সে কেরামতের দাবি করবে না এটা একটা ভালো গুণ মনে রাখবেন যে সত্যি আল্লাহর ওলি হবে সে আল্লাহর ওলি বলে দাবি করবে না তার মধ্যে এত তাওয়াজও থাকবে খাতসারি থাকবে বিনয় এবং কি বলছে নমনীয়তা থাকবে যে সে নিজেকে সবার চেয়ে গুণাগার মনে করবে জি আর আমি আল্লাহর অলি আমি মজ্জাদ্দেদ আমি অমুক আর আমার দ্বার এই হয়েছে এসব দাবি করবে আমি কি বলছে এসার রুজিতে ফজর পড়ি অমুক এসার রুজিতে ফজর চল্লিশ বছর পড়ে আর তারপরে মাগরে পড়ে মক্কাতে আর এসা পড়ে মদিনায় আর নিজে দাবি করে না এগুলো যারা দাবি করে তাদের সাহাবাই কেরামদের জামানায় যে সব কারামত হয়েছে তার একটি কারামতের সম্পর্ক এই এলাকার সাথে সুতরাং আজকের আলোচনা বলে দি এই এলাকার যিনি গভর্নর ছিলেন আমির ছিলেন হাকিম ছিলেন রসুল্লাহ সাল্লাহামের পক্ষ থেকে ওই সাহাবের নাম জানা আছে না উনি এসছিলেন এখান থেকে যেসব জিজিয়ার ধন সম্পদ ছিল সেগুলো নিয়ে গিয়েছিলেন মদিনে সহিবুখার হাদিস আছে ওনাকে পাঠিয়েছিলেন কিন্তু তাদের ওয়াম্মারা আলী সহিবুখার হাদিস তাদের আমির বানিয়েছিলেন গভর্নর বানিয়েছিল সুরুল্লাহাম এই এলাকার আলহাসা থেকে শুরু করে দারিম কাতিফ পর্যন্ত তখন দাম্মাম হয়তো সমুদ্রের তলায় ছিল দাম্মামের বয়স একশো বছরের বেশি নয় কিন্তু কাতিফের নাম সেই যুগে এসছে দারিনের নাম এসছে দারিন তখন একটু দ্বীপ ছিল দারিন জানেন তো দারিন তারুতের পাশে জি হ্যাঁ আর আল হাসান নাম বাহরাইন এসে এলাকা পুরোটাকে বাহরাইন বলা হয় জি তখন এই বাহরাইন দ্বীপের বাহরাইন ছিল না যে বাহরাইন বর্তমান দেশ এই বাহরাইনের মানে এই এলাকার আমির বানিয়েছিলেন প্রখ্যাত সাহাবি আলা ইবনুল হাদর আমির রদি আল্লাহ তাল আল আলা ইবনুল হাউদর আমির রদি আল্লাহ তাল নাম মনে রাখবেন আর মনে রাখবেন ওনার নামে একটা রোড আছে যখন টয়োটায় আপনি এতে যাবেন ডান দিকে সবজি মার্কেটের দিকে যাচ্ছেন ক্রস করে আর বাম দিকে যে টয়োটার শোরুম আছে কিং সৌদ রোডে ওই রোডটার নাম দেখবেন ভালো করে পড়ে দেখবেন লিখা আছে আলা আলা আলা ইবনুল হাজারামি লিখা আছে তার কেরামতির কথা বলছিলাম যে তিনি এই কাতিফ থেকে দারিন এর মাঝখানে সাগর ছিল এখানে শুকনো ওখানে শুকনো মাঝখানে কি ছিল সাগর ছিল জি তিনি সাগর ওপর দিয়ে হেঁটে চলে গেছিলেন জি হ্যাঁ একাতিফ থেকে দাঁড়িয়ে এই সাগর ওপর দিয়ে কিছুটা যে মাঝখানে যে পানি কয়েক কিলোমিটারই হোক হেঁটে চলে গেছেন পানির ওপর দিয়ে জি এটা সাহাবাই জীবনীতে বিশেষ করে আল্লাহ হাদার জীবনীতে বর্ণিত রয়েছে তো এইরকম যারা আল্লাহর ওলি আর একটু আগে বললাম যে সাহাবাই কামরা সবচেয়ে বড় আল্লাহর অলি আম্বিয়া রসুলগণের পরে এটাও মনে রাখেন এখানে অনেকে মনে করেন যে অলি মানে নবী না অলি মানে কি অলি উল্লাহ মানে কি আল্লাহর বন্ধু তো সবচেয়ে বড় আল্লাহর বন্ধু কারা নবী রসুলগণ সুতরাং আগে বলতে হবে যে আল্লাহর আউলিয়া সবচেয়ে বড় অলি আউলিয়া কারা আম্বিয়া রসুলগণ তারা আম্বিয়াও রসুল এবং আউলিয়াও জি আর তারপরে তখন বলবেন প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ সাহাবাই কেরামগণ হাওয়ারিগণ এইরকম আসাব মুসা আসাব ইব্রাহিম আসাব নু যে কোনো যুগের নবীর রয়েছেন তাদের সাথীরা সবচেয়ে ভালো মানুষ যুগের এখন শেখ সালে ফজান হাফেজ তালা এই কথাগুলি সম্পর্কে কি বলেছেন তা আলোচনা করি এখানেই কিন্তু কথা শেষ প্রথম কথা কারামত কারামত সম্পর্কে শাব্দিক আমরা একটু আলোচনা করি আল কারামাত বা কারামাত এটা হচ্ছে বহু বচন আর এক বচন হচ্ছে কারামাতুন বা কারামা জি কারামা কি অসাধারণ কিছু কারামার সংজ্ঞা বলছেন আমরুন খারে খারেকলিল আদা এমন বিষয় যা অসাধারণ হয়ে থাকে যা কি হয়ে থাকে সাধারণভাবে যেটা হওয়া সম্ভব তার ওপরে কিছু হয়ে থাকে এটাকে বলা হয় কারামা লেমালুফিল আদমিন খারেকলিল আদা মানে লেমালুফিল আদমিন যেটা মানুষের দ্বারা সাধারণত হয়ে যায় মানুষ যে কোনো মানুষ দ্বারা হইতে পারে না তো এই মানুষ দ্বারা এটা হলো কি করে এটা হচ্ছে কারামতের সংজ্ঞা ওলি বা আউলিয়ার সংজ্ঞা বলছে আউলিয়া যেমন ওলি এক বচন হচ্ছে ওলি আর বহু বচন হচ্ছে আউলিয়া বলি আউলিয়া কাকে বলে বলছেন ওয়াহুয়াল মোমেন আল মুতাকি অলি আউলিয়া আল্লাহর যদি হয় তাহলে সে প্রথম কথা ইমানদার মমিন হবে এমন ইমান যেই ইমানে শিরিক নেই কুফরি নেই হ্যাঁ, নেফাক মোনাফেকি নেই বিদাত নেই জি হ্যাঁ কারণ এগুলি সব ধর্মের নামে কিন্তু হ্যাঁ, গুমরাহি ধর্মের নামে গুমরাহি থেকে মুক্ত তাহলে আসল ইমান আর তারপরে মুত্তাকি হবে মানে তার জীবনে ফাঁসে কি নেই কাবিরা গোনা করে আর বলবেন যে অলি কাবিরা গোনা করে ওর উপরে থেকে যার অলি কাবিরা গোনা অলির দ্বারা কাবিরা গোনা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার উপর অটল থাকে না হ্যাঁ সংশোধন করে নেই দ্রুত তবা করে দ্রুত কেউ যদি তবা করার গোনাও হয় তারপর সে আল্লাহর বিশেষ অলি হইতে পারে আম অলি তো অলি আবার দুই ভাগে বিভক্ত অলি আবার দুই ভাগে বিভক্ত অলি আম অলি খাস খাস অলির সংজ্ঞা এটা বললাম যে সাধারণত কাবিরা গুণ হবে না সাগিরা থেকে কেউ মুক্ত না ছোট ভুল ত্রুটি থেকে কাবিরা গুণ যদি হয়ে যায় তাহলে তার উপর অটল থাকবে না বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবে তার মধ্যে হ্যাঁ ওই গুণগুলি রয়েছে যেই গুণগুলি আল্লাহ বর্ণনা করেছেন সৎকর্মশীলদের তার আহ আল্লাহ দিকে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে মুনিব আল্লাহ অভিমুখী হ্যাঁ তারপরে তারা দ্রুত তবা করে ওয়ালাম ইউসিরু আলামা ফালু যদি কোনো কিছু করেই ফেলে ভুল তাহলে তার উপর অটল থাকে না হ্যাঁ অনড় থাকে না ইত্যাদি ইত্যাদি যেসব ভালো গুণগুলি এক কথা কোরআন কানিমে রয়েছে আর খাস খাস তো হয়ে গেল খাস বলি আমলি যে কোনো মমিন যে কোনো মমিন যদি তার ইমান ইসলাম ভঙ্গ না করে মানে কাফের হয়নি নাস্তিক নয় বড় শির করে না বড় কুপুরি করে না তাহলে ফাসেক হলেও সে হচ্ছে আল্লাহর সাধারণ বলি কারণ আল্লাহ হচ্ছে আল্লাহ ওয়ালিউল মমিন আল্লাহ মমিনদের বন্ধু আল্লাহ আমানু এরকম বেশ কিছু আয়াত রয়েছে ঠিক না তো মমিন মুতাকি কামা কালা তালা যেমন মহান আল্লাহ এরশাদ করেছেন সুরাই অনুসের আয়াত নম্বর বাষট্টি তেষট্টিতে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলহিম আল্লাহ ইয়াহজান আল্লাহ আমানু ও কানু ইয়াত্তাকুন শুনে রাখো শোনো আলা মানে শোন জি এটা ভাব অর্থ করলাম আলা মানে সজাগ হও জি খবরদার সজাগ হও মানে শোনো ইন্না উলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলিরা এমন যে লাফুন তাদের কোনো ভয় নেই ওয়ালাহম আর তারা চিন্তিত হবে না তাদের ভয় নেই ওলিদের ভয় নেই নাকি ওলির যে মরিদ হবে তাদের ভয় নেই এখানে গুমরাহি লুকিয়ে আছে যদি কোন পীরের মরিদ হয়ে যায় কোনো চিন্তা নেই বড় বড় জাহাজ নিয়ে তো আসবে এইখানেই গুমরা হয়েছে জাতি জি হ্যাঁ কোন পীর যদি ধরে নি তো তো আমাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না আমাদেরকে অসহায় ছেড়ে আমাদেরকে নিবে তারপরে যাবে জি জবধ আল্লাহর সাথে হ্যাঁ বাদানুবাদ করে নিয়ে যাবে মহস করবে আল্লাহর সাথে আউজবিল্লা কথা বোঝা গেছে তাদের সেখানে গায়ের জোর চলবে অসাধারণ ক্ষমতা চলবে সমস্ত গুমরাই জি হ্যাঁ তাদের কোনো ভয় নেই সুতরাং আপনারও যদি ভয় না রাখতে চান যে আমিও যেন আমার কোনো ভয় না থাকে আশঙ্কা না থাকে চিন্তা না থাকে তো আপনিও ওই অলিদের রাস্তা ধরেন আম্বিয়া রসুলগঞ্জের রাস্তা ধরে নেন সাহাবাই কেরামদের রাস্তা ধরে নেন তারপরে ওলিয়া উলিয়া শ্রেণী হচ্ছে তাবেইনদের রাস্তা ধরে নেন আপনার আবু হানিফা সাফি মালিক আহমদ সকলের রাস্তা ধরেন একজন মেন নাম ভেঙে খেয়ে না আবার জি হ্যাঁ সব আলেমাদের রাস্তা ধরেন জি আমি মাইকেরামদের রাস্তা ধরেন জি যেমন আবু হানিফার রাস্তা ধরবেন তেমন ইমাম বুখারির রাস্তা ধরেন আরে তেমন ইবনি তাইমিয়া রাহেমাল্লাহ রাস্তা ধরেন তেমন ইমাম তাহাবিরও রাস্তা ধরেন আর তাদের যেটা ভুল হয়েছে সেটা ছেড়ে দেন যদি স্পষ্ট হয়ে গিয়ে থাকে অন্ধ অনুকরণ কারো করিয়েন না আর সবার শ্রদ্ধা রাখেন সবার সাথে মহাব্বত রাখেন জি এবং তারা এই রকম হয়েছে এলমে আমলে আবু হানিফা আবু হানিফা ইমাম কি করে হলো আপনি হওয়ার আমি হওয়ার চেষ্টা করি এলমে আমলে আখলাকে চরিত্রে দিনের খেদমতে ওই হওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে হ্যাঁ লাখন আলহিম যদি ভয় মুক্ত হতে চান আর চিন্তা মুক্ত হতে চান তাহলে তাদের পথের পথিক হন আর ওই পথ ধরবেন না আর আশা করে বসে থাকবেন যে ওরা আমাদেরকে উদ্ধার করবে এগুলি হচ্ছে সিরকিয়া আকিদা বিদাতি আকিদা ওরা কারা উলিয়া উলিয়া বলছেন আল্লাহ আমানু তারপর আয়াত তেষট্টি নম্বর আয়তে যারা মমিন হয়েছে ইমানদার হয়েছে ইমানের সংজ্ঞা জানা আছে আপনাদের যারা মমিন হয়েছে ওয়াকান ইয়াত্তাকুন আর তারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকত তারা পাপ মুক্ত জীবন যাপন করত এই হচ্ছে তাকুয়া সুম্মিয়া ওলিয়ান অলিকে অলি কেন বলা হয় বলছেন যে অলি শব্দটি ওয়ালা থেকে এসছে ওয়ালা মানে ভালোবাসা ওয়ালা মানে কি ভালোবাসা ওয়ালার আর একটি অর্থ হয় আল কুরু হ্যাঁ নৈকট্য লাভ করা নৈকট্য লাভ করা তো যে ওলি হয় হ্যাঁ সে আল্লাহকে ভালোবাসে তখন আল্লাহ তাকে ভালোবাসে এটা একটা দিক যে ওলি আল্লাহর ওলি হয় সত্যিকার অর্থে সে আল্লাহর কাছাকাছি হয় জি আল্লাহর সান্নিধ্য লাভ করে জি তাই বলছেন ফলি উল্লাহ আল্লাহর ওলি ওই ব্যক্তি আল্লাহর ওলির এখন সংজ্ঞা করছেন মান ওয়ান আল্লাহ যে আল্লাহর সাথে মহাব্বত রাখে বা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন কিভাবে আল্লাহর সাথে মহব্বত পয়দা করবেন হ্যাঁ কিভাবে বেদাতি তরিকায় আপনার খেয়াল খুশি না কোরআন সোনা ভিত্তিক কোরআন সোনা দলিল ভিত্তিক বলছেন বে মোয়াফাকা তেহি ফি মাহবুবা তেহি ওয়াতাকার রোব এলেই হে বে মারদা তেহি বলছে আল্লাহ রবুল্লা আলমের যেসব কথা কাজকে ভালোবাসেন সেগুলির অনুকূলে নিজেকে গড়ে আল্লাহ যে কাজগুলিকে ভালোবাসেন যে কথাগুলিকে ভালোবাসেন সেইভাবে আমি নিজেকে গড়ব এর মাধ্যমে কি হবে আল্লাহ এই কথাগুলিকে ভালোবাসেন সুতরাং আমিও ভালোবাসি আল্লাহ করতে বলেছেন সুতরাং আমি করি আল্লাহ বলতে বলেছেন সুতরাং আমি বলি বুঝা না আল্লাহ এসব বারণ করেছেন সুতরাং আমি বিরত থাকি এবং আল্লাহ নৈকট্য লাভ করার চেষ্টা তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহকে রাজি করাই হচ্ছে আমার আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য এইরকমটা যখন মন মেজাজ তৈরি হয়ে যাবে যে আল্লাহকে রাজি করব এবং আল্লাহ যা ভালোবাসেন আমি তা ভালোবাসি আল্লাহ ভালোবাসেন তাকুয়া ইন্নআল্লাহবুল মুতাকির আমি তাকুয়া ভালোবাসি আল্লাহ আল্লাহ ইনকে ভালোবাসেন আমি মহসিন হব আল্লাহ সাবেরিনকে ভালোবাসেন আল্লাহ সাহাবেরিন আমি সবুর করব ধৈর্য ধারণ করব এইভাবে কোরআন করিমে সোহান আল্লাহ কত এইসব বিষয়গুলি বর্ণিত হয়েছে আল্লাহ রবুল আলমিনের সবচেয়ে বড় এবাদত তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা করব সবচেয়ে বড় অপরাধ শির শীত মুক্ত হব তারপরে বিদাত মুক্ত হব সন্ন্যার অনুসারী হব সবচেয়ে বড় এবাদত মুসলিম জীবনে হচ্ছে পাঁচাত্তর সালাত সুতরাং এই সালাতের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তহিদের পরে সুতরাং আমার কাছে আমার নামাজ সবচেয়ে বেশি প্রিয় আমার ঘুম যতই চেপে থাকে না কেন আমার নামাজ হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় আমার খাদ্য পানীয় স্ত্রী দুনিয়ার ভোগ বিলাস টাকা পয়সা নেতৃত্ব সমস্ত কিছু চাইতে মহব্বতের বিষয় হচ্ছে পাশ্চাত্যের নামাজ আমার তহিদের পরে এইটা হচ্ছে আল্লাহ রব অলি হওয়ার উপায় বলছেন শেখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ ও কারামতুল আউলিয়া হাক্কুন ওলি আউলিয়াদের কেরামত হচ্ছে সত্য হক কিতাব আনি তাবিন এর দলিল কারিমে রয়েছে রয়েছে যে ওলি আউলিয়ার কারামত হয়ে থাকে হয়েছে ওয়াল কারাম তাবিন থেকে বহু এইরকম রেওয়ায়াত রয়েছে ঘটনাবলীর কেরামত আউলিয়া সম্পর্কে মুসলিম জাতি তিন ভাগে বিভক্ত এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেদিকে ইঙ্গিত একটু আগে করেছি অবশ্য মধ্যম পন্থা বলতে গিয়ে সম্পর্কে তিন রকম বা তিন ভাগে বিভক্ত প্রথম প্রকারের মুসলিম মানিয়ান ফিহা মিনাল মুবতাদিয়াতে কাল ও বাদুল আশায়রা এমন একটা ফেরকা আছে দল আছে বা বেশ কিছু দল আছে যারা কারামতকে টোটালি অস্বীকার করে কারামত মানে না বলছে না কারামত বলে কিছু নেই এরা বিরাতি যেমন মোতাজেলারা যেমন জেহমিয়া এইরকমই কিছু এরা আশারিরা তাহলে দুই ভাগে বিভক্ত আশারিরা আসামা সেফাতের ক্ষেত্রে তাওহিল করেছে গুমরাহের শিকার এই আশায়রা দুই ভাগ বিভক্ত একদল আশায়রা বা আশারিরা কারামতকে কি করেছে অস্বীকার করেছে তাদের সংশয় বা তাদের যুক্তি তাদের খড়া যুক্তি কি তারা বলছেন যুক্তিকে প্রাধান্য দিয়ে দলিলের ওপর আকলকে নাকলের ওপর মানে বিবেককে দলিলের ওপর কোরআন সন্ন্যার দলিলের ওপর প্রাধান্য দিয়েছে এই করে বহু ক্ষেত্রে বহু ফিরকে আগুমরা হয়েছে তারা বলছে যে যদি কারামতে আউলিয়া মেনে নি যে অলি আউলিয়াদের কারামত হয় মানে অসাধারণ কিছু তাদের হাতে ঘটে তাহলে নবী আর নবী নয় এই রকম দুই শ্রেণীর মানুষের মাঝে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে কি করে পার্থক্য করবেন যে কে নবী কে নবী না বুঝা গেছে সংশয় সুতরাং আমরা অসাধারণ বিষয়গুলিকে খাওয়ারে কাদাত কার সাথে খাস করব তাদের কথাই নবীদের সাথে শুধু খাস করব যে নবীদের মাধ্যমে অসাধারণ কিছু হইতে পারে যেটাকে বা যেগুলোকে কি বলা হয় মজিদা বলা হয় আর বাকি নবী ছাড়া অন্য ওম্মতের নেক লোক থেকে অসাধারণ কিছু হইতে পারে এগুলো মানব না যাতে করে আমাদের উপর অস্পষ্ট না হয়ে যায় যে আরে ভাই এ নবী না নবী নয় জি বলছেন ইদিল ফারক নবী হল মোজেজা নবী এবং নবীর নয় এই দুইয়ের মাঝে পার্থক্য হচ্ছে মোজেজা আল্লাতি হ্যা আদা যেটা অসাধারণ হয়ে থাকে নবীরও অসাধারণ হয় আর গায়ের নবী যে নবী নয় তারও দ্বারা অসাধারণ হয় যদি বলি তাহলে পার্থক্য কই করলাম এটা তাদের সংশয় বা যুক্তি এর উত্তর দেওয়া যেতে পারে জি হ্যাঁ বিশেষ করে এই উম্মতের জন্য উত্তর দেওয়া সহজ কারণ পিয়া নবী মোহাম্মদ রসুলের পরে কোন নবী আসবে না কোন নবী আসবে না জি আল্লাহ ঘোষণা করে দ্বিতীয় দল দ্বিতীয় দল কি সম্পর্কে কারামত সম্পর্কে মাইয়াগুলু কারামাতে মিন আসাবি তরুকি সুফিয়াত কবরিয়ীন যারা কারামতকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে সীমা ছড়িয়ে গেছে কারামতির ছড়াছড়ি এমন যে সব গুলি মক্কা মদিনা থেকে ওদের দেশে চলে গেছে আরব দেশে কারামতি একটাও দেখতে পাওয়া যায় না ফ্যাক্টরি তো দূরের কথা একটাও প্রোডাকশন নেই কেরামতির আর যত কেরামতির বড় বড় ফ্যাক্টরি সব ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এরা সীমা ছড়িয়ে গেছে একবারে কেরামতির নাম দিয়ে কেরামতির দোহাই দিয়ে তারা কারা বলছে যে মিন আসাবি তরক এরা হচ্ছে তরিকত ওয়ালা গুরু হ্যাঁ তরিকত মারেফত হকিকত শরীয়তে ইসলামকে যারা চার ভাগে বিভক্ত করেছে এই গোমরারা জি হ্যাঁ গুমরা বলছে এটা কোনো বাড়াবাড়ি কথা না কারণ এটা সালাবদের তরিকা নয় দিন ইসলাম চার ভাগে বিভক্ত আর দিনে এই চারটা তরিক আছে আর তারপরে দিনে তাসাউফ আছে সুফিবাদ আছে না না বরং ইমাম শাফি রাহেমহল্লা বলছেন কাউকে যদি দেখো যে সকালবেলা সুফি হয়েছে তো সন্ধ্যাবেলা দেখবে যে সে মূর্খ হয়ে গেছে সে মূর্খ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে জি আর কি পাগলামি করছে দেখছেন না হ্যাঁ জ্ঞানী মানুষ যখন জিকিরের নাচ নাচতে লাগছে খই ফুটা হয়ে হ্যাঁ বিদ্যার্থীদের মাহফিলে তখন কে প্যান্ডেলের উপর লাভ দিচ্ছে কে মানুষের উপর লাভ দিয়ে ঘাড়ে চড়ে নিচ্ছে কেউ ওই খুঁটি ধরে উঠতে উঠতে কোথায় উঠে যাচ্ছে বাঁদরের মতো করছে জি বাদারামি করা শুরু করে দিচ্ছে জি হ্যাঁ লজ্জাও লাগে না আউজবিল্লা এই দিয়ে ইসলামকে বদনাম করেছে বড় আক্ষেপ লাগে যে হিন্দুরাকে কি বলবো যখন এইসব দৃশ্য দেখে আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে তখন যে এটা ইসলাম নয় এছাড়া কোনো জবাব নেই জি হ্যাঁ। এরা তোমাদের সাথে মিল আছে তোমাদের সাধু সন্ন্যাসীদের ধর্মের সাথে এগুলো মিল আছে যারা মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত তাদেরকে কি বলে বুঝাবো যারা যুক্তি বুঝে যে এইসব বান্ধবামি করা ইসলাম শিখেছে আউজবিল্লা এই ইসলাম তো মানতে রাজি হবে না কি রকম পাগল হইতে রাজি এটা রুচি রুচি সম্মত মানুষ তারপর একটা সম্মানিত মানুষ কখনো এই ধর্মে রাজি হবে না জি তো যারা কেরামতকে সাব্যস্ত করতে গিয়ে গলু অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তারা হচ্ছে এই তরিকতলারা সুফি সুফি পীর দিতে বিশ্বাসীরা অল কবরিন আর কবর মাজার পূজারীরা যারা কবর মাজারে বিশ্বাসী জি হ্যাঁ নাস এগুলি আমার কথা না শেখ আল্লামা শেখ সোহেল ফৌজান হাফেজ সৌদি আরব সবচেয়ে বড় আলে বর্তমানে জি হ্যাঁ শেখ এমাম আব্দুল বাজ রাহমতুল্লাহ আলীর যতগুলি ছাত্র হইতে পারে তার মধ্যে সবচেয়ে বড় সিনিয়র দু তিনজন ছাত্র মধ্যে একজন তিনি বলা যেতে পারে শেখ তিনি বলছেন যে যারা লোকজনকে ধোকা দিয়ে থাকে লোকজনের সাথে দাজ্জালের মতো আচরণ করে হ্যাঁ, লোকজনকে মিথ্যার আশ্রয় নিয়ে গুমরা করে থাকে আর তারা অসাধারণ কিছু দেখায় কিন্তু শয়তানি কর্মকাণ্ডের মাধ্যমে এগুলি খাওয়ারে হ্যাঁ এলাহিয়া নয় আল্লাহর পক্ষ থেকে অসাধারণ বরং এগুলো হচ্ছে খাওয়ারেক শৈতানিয়া জি হ্যাঁ এরা হচ্ছে আউলিয়া উশান এরা আউলিয়া রহমান নয় ভালো করে তা তো খুলির নাম যেমন এক যুগে প্রতিযোগিতা চলেছে সুফিদের আগুনে ঝাঁপ দেওয়ার কে বড় বলি যে আগুনে ঝাঁপ দিতে পারে কিচ্ছু হলো না জ্বলল না আগুনে ডইকে গেল কিছুক্ষণ থেকে গেল পরে বেরিয়ে গেল কাপড়ও জ্বলল না জি হ্যাঁ এগুলো ছিল আউলি আউলিয়া আর মাপ কাঠিয়ে গুমরাদের কাছে অদারবে আনফোসে বিশ্বেলা নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা এমন কি তাদের এই সুফিদের জীবনীতে রয়েছে ভণ্ডদের যে নিজের পেটে শিখ ঢুকিয়ে দিল আপনার আপনার কি বলছে কি বল লোহা রড রড জি হ্যাঁ ঢুকিয়ে দিল আবিন জি হ্যাঁ সাপকে হাতে ধরে নিল হ্যাঁ, সাপ হাতে যারা মন্ত্রতন্ত্র জানে তারাও ধরছে যা সাপুড়ে তারা ধরছে না কি বলবেন ওলিয়া উলিয়া যাও শৈতানের বলি এই সাঁপুড়ে সব শৈতানের বলি যারা দাবি করে যে এই কবরে যারা চলে গেছে ওলি আউলিয়া এরা পৃথিবীতে নিয়ন্ত্রণ করত তাসারফ করত এরা কি করতো পৃথিবীতে নিয়ন্ত্রণ করত জি যাকে ইচ্ছা মারতে পারে যাকে ইচ্ছা মৃতকে জিন্দা করে দিতে পারে আচ্ছা না এইসব কিচ্ছা কাহিনী হ্যাঁ ধরে নিলে মালাকুল মতকে দেখতে পেত আর দেখতে পেয়ে ধরে নিল যে ঝোলা ঘাড়ে করে সব রৌ নিয়ে দিচ্ছে হ্যাঁ ধরে নিল আর ধরে নিয়ে কাড়াকাড়ি ধস্তা ধস্তি শুরু করে দিল আর শেষখানে ঝোলাকে কেড়েই নিল হ্যাঁ, এত বিশাল আল্লাহর ফেরেস্তা মালাকুল মত বেচারা হেরে গেল এ ভণ্ড কাছে এই পাগলের কাছে যে ওর নাতির রোহ কাটতে গিয়ে সেই দিনের সমস্ত গুলি কেড়ে নিল আর বেচারা মালাকুল মতি এত দুর্বল হয়ে গেল ওর সামনে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে চলে গেল আর গিয়ে কাঁদছে আল্লাহ বলছে কি জন্য কাঁদছিস কি জন্য কাঁদছিস কোন কিতাব আছে এই কিসা কোন কিতাব জানেন বেদে মারে প্রচলিত হকানি পীরের কিতাবে আছে জি হ্যাঁ জি হ্যাঁ কাঁদছে আল্লাহর সামনে আল্লাহ বলছে কি হয়েছে রে কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে তো বলছে যে ঘটনা হচ্ছে এইরকম যে আপনার কোন বান্দা যে আপনি রেখেছেন আমি সারা দিন মেহনত করলাম আর ব্যাগ নিয়ে কাড়াকাড়ি শুরু করলো আর কেড়ে কাটতে গিয়ে ছিঁড়া পড়ে গেল আর সব চলে ব্যাগও গেছে ছালাও গেল আর ছালার আমও গেল বস্তাও গেল বস্তার আম গেল আমাদের দেশের লোক তো ওই জন্য এই উদাহরণটা দিল জি আম কুড়িয়েছি এক সময় আপনার টুকানো বলেন অনেকে জি হ্যাঁ আমাদের কাজই ছিল একটু বাতাস উঠলে আমাদের কাজ হয়ে গেল এই সিজিন এই যে আমের সিজিন এখন দৌড় দিয়ে বাড়িতে কেউ থাকতো না সব আম বাগানে সব জি তো আল্লাহ তখন আল্লাহ নওয়াজবিল্লা এই অলির কাছে অপারক যে আল্লাহ অলি বানাই সে আল্লাহ যে আল্লাহ কেরামত দেয় সে অপারক ওকে বুঝাইছে যে আরে পাগল তোর কাছে কি চেয়েছিল বলছে ওই একটা যে নাতি ওই নাতির রুহ কবুজ করার হুকুম দিয়েছিলেন আর ওই বুড়া দাদার দেখার কেউ ছিল না ওইটা চাইছিল আল্লাহ বলছে ওইটা দিয়ে দিতি তুই যদি ওইটা দিয়ে বাকি তোর মেহনতটা তো বাঁচত আর বাকিগুলো তো নিয়ে আসতে পারতি তো সব গেল একটার কারণে সব সারাদিনের রোহগুলি চলে গেল রোহগুলি গিয়ে কি হয়েছে ওই দিনে যত হাজার হাজার লোক মারা গেছিল সবগুলি জিন্দা হয়ে গেছে এগুলি হচ্ছে ধর্মকর্ম জি হ্যাঁ তাসারুফাত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের আরো কিসটা ওদের কিতাব আছে এক বাংলার জমিন থেকে এক আল্লাহর অলি খুব দ্রুত বেগে ছুটেছে সব বলছে হুজুর কি বলে আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আরে বলিও না বলিও না আমাকে তাতে এখন সামদেশে যেতে হবে কি জন্য সামদেশে কারণ সামদেশে গান বাজনা হচ্ছে জি হ্যাঁ ওই গান বাজনাতে আল্লাহ এত রেগেছেন আল্লাহর ক্রোধ হয়েছে যে সামদেশের জমিনকে আল্লাহ উল্টে পাল্টা রেখে দেবেন আমি গিয়ে তাড়াতাড়ি করে ধরবো যাতে আল্লাহ উল্টাতে না পারেন এটা হচ্ছে তাসারফ সামদেশের জমিনের উপর নিয়ন্ত্রণ কার আল্লাহর নয় জি কার কার নজবিল্লা এই এই মুশ্রিকদের কাছে এই গুমরাদের কাছে এই যে এই ভণ্ডদের পাগলদের আর এইসব বিদাতিদের নিয়ন্ত্রণ নাকি এছাড়াও জি দাওয়াতি ময়দান নামাতে মেলা কিছু আপনাদের মতো ভাইদের কাছ থেকে শিখেছি মেলা কিছু কিতাবে পাওয়া যায় না কলবে কলবে এলেম আসে ওগুলো আমাদের এক ভাইয়ের আজকে থেকে দশ বারো বছর আগে বসে বলছে শেখ আমি দেশে কিতাবে পড়েছি যে আল্লাহ যে অলিয়ারা থাকে তারা প্রত্যেক গ্রামের কিনারে কিনারে আল্লাহর গোসকুতু বসে থাকে আল্লাহ যদি রাগ হয় গ্রামের ওপর তো উল্টা পাল্টা রেখে দিয়ে ভূমিকম্প হয়ে যাবে তো এই এই যে কুতুব বসে আল্লাহর কুতুব বসে থাকে গ্রামের কিনারা কিনারায় এরা জমিনটাকে ধরে থাকে নিয়ন্ত্রণ করে যাতে করে আল্লাহ উল্টাতে না পারে জি এইসব আকিদা মুসলিম সমাজে ছড়িয়ে আছে এগুলো হিন্দুদের আকিদা নয় এগুলো ইয়াহুদিদের আকিদা নয় এগুলো খ্রিস্টানদের আকিদা নয় এগুলো শিখ বুদ্ধিস্টদের আকিদা নয় জি তো এই তাসারুফের কথা বলছিলাম তাসারুফ কার নিয়ন্ত্রণ পৃথিবীতে বহু আল্লাহ আসমান জমিন ধরে আছেন আন্তাজুলা না হলে সব ধ্বংস হয়ে যেত হ্যাঁ। সবকিছুর হ্যাঁ। শুধু আসমান জমিন না এমন কি ভিতরে যেটা মানুষের নাগালেও না আর দিগন্তেও না জি হ্যাঁ মোসারেফুল কলুব নবী সালামে দিলের নিয়ন্ত্রণ কার আল্লাহ কিন্তু এই কাছে সুফিদের কাছে ওলিয়ে কামেলের আমার আপনার নাকি দিলের ওপর মনের ওপর নিয়ন্ত্রণ চলে হ্যাঁ এমন নিয়ন্ত্রণ চলে যে একটা কড়র কড়া নজরে দেখাতে কারো বাচ্চাই শেষ বলে আর একটা সুদৃষ্টিতে দেখেছে গর্ব ধারণ করেছে এসব কিচ্ছা কাহিনী দাবা দিতে আছে এরকম বহু বিষয় বহু বিষয় কারামাত এরা কারামাত বলে থাকে এগুলোকে কি বলে থাকে কারামত বাতাসে হাঁটছে তারপরে যাই নামাজ বিচ্ছে পানিতে নাও সালাত আদে করছে নামাজ পড়ছে নাকি এসব কিচ্ছা কাহিনীর ভরপুর রয়েছে জি হ্যাঁ এরা হচ্ছে আর দল গোমরা এদিকে এক গোমরা মতাজেলা জাহমিয়া আর কিছু আশায়রা যারা কি করেছে এরকম আকলানি যারা যারা যুক্তিকে প্রাধান্য দিত আমি কেরামতি টেরামতি মানি না এরা এক দল গোমরা আর এক দল গোমরা এর বিপরীত আমাদের দেশে বড় বড় ফ্যাক্টরি রয়েছে আরব দেশে কোন অলি নেই সব অলি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এর আরেক দল গোমরা আর হকপন্থী আহলুসনাল জামাত আর সিনফুসাল তৃতীয় দল যাদের আলোচনা এখানে শেখুল ইসলাম রাহমাউল্লাহ করেছেন তারা কারা ওহম আহলু সুন্নাত জামাত তারা হচ্ছে আহলে সোনাতাল জামাত ফাইউ মেনোনা বেকারামাতিল আউলিয়া আহলে সোনাতাল জামাত খাঁটি হানাফি নকল হানাফি না খাঁটি সাফি জাল সাফি না খাঁটি মালিকি জাল মালিকি না খাঁটি হামবেলি আহলে হাদিস মহাদিস যারা কোরআন সন্ন্যার অনুসারী তারা আহলে সন্ন্যাল জামাত তারা কেরামত আউলিয়া বিশ্বাস করে ওই উসবেতুনাহা আর সেগুলিকে সাব্যস্ত মনে করে আলা মুক্তাজা মা জাফিল কিতাবে সন্না কোরআন সন্ন্যায় যা বর্ণিত হয়েছে সে অনুযায়ী আর যারা অস্বীকার করেছে যে এটা কি করে হইতে পারে কেরামতি কেরামতি নবীদের সাথে তো আমার ই হয়ে যাবে একাকার হয়ে যাবে বুঝতে পারবো না কে নবী আর কে নবী নয় এদের হ্যাঁ, রদ করে খণ্ডন করে কি বলে আম্বিয়া নবীদের মাঝে আর যারা নবী নয় কিন্তু নেক লোক তাদের মাঝে এই অসাধারণ কিছু খারিক আদাত অসাধারণ কিছু হওয়া ছাড়া মজেদা ছাড়াও পার্থক্যের দিক রয়েছে ওলি যে হবে একটা পার্থক্য ওলি যে হবে সে নবতের দাবি করবে না বরং সে অস্বীকার করবে সে কোরআন সুন্নার কথা বলবে যে নবী হ্যাঁ? নবীর নবতের দরজা বন্ধ হয়ে গেছে এই মতে বলবে আগের আগের যদি লোকেরা হয়ে থাকে হক কথা বলবে যে আমি নবী নই গো তোমরা ভাবিও না যে আমি নবী এ কথা বলবে এবার বোঝা গেছে আগের যদি উম্মতের হয় তাহলে কারণ আগে উম্মতে নবী হওয়ার সম্ভাবনা ছিল এক যুগে কয়েকজন করে নবী থেকেছে বলছেন ওয়ান্নাল ওয়ালি লায়াদ্দিন শেখ বলছেন নবুয়াতে দাবি করবে আর কেউ যদি দাবি করে যে আমি নবী হয়ে গেছি তাহলে সে আর আল্লাহর থাকবে না সে কার তখন শয়তানের তখন সে মৃত্যুক নবুয়াতের দাবিদার হবে লা সে অলি হতে পারবে না যেমন মুসাইলাম কাজাব ছিল আরো আর কি বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই যুগে ছিল ইংরেজদের আমলে অমিন সুন্নতিল কাজেব আর আল্লাহর নীতিমালা হচ্ছে সৃষ্টি জগতে যে যে মৃত্যুক নবী হবে তাকে আল্লাহ দুনিয়াতে অপদস্থ লাঞ্ছিত করবেন যেমন মোসাইলামা মৃত্যুক নবী সাল্লামের আমলেই নবতের দাবি করেছিল তাকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেছেন হ্যাঁ সে নিহত হয়েছে লাঞ্ছিত অবদস্ত হয়েছে তার দলবল যদিও এক সময় তারা চরম আকার ধারণ করেছিল মুসলিমদের সাহাবাইকার জন্য বড় ঝুঁকি হয়ে হয়েছিল অনেক সাহাবাইকার হাফেজ ওলামা শহীদ হয়েছেন তার বিরুদ্ধে জেহাদ করতে আলামান গালাফি ইসবাতিহা আর যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে যে কোনো ভাবে যদি অসাধারণ কিছু দেখা দেওয়া যায় তাহলে আল্লাহর অলি হয়ে গেলাম সে জাদুটোনা যা দিয়ে হোক না কেন বা জিন জিন ব্যবহার করে হোক না কেন ফাদ্দা আহাল মোসাউজিন তারা দাবি করেছে ভেলকিবাজদের জন্য আর যারা মিথ্যুক দাজ্জাল তাদের জন্য বলছেন যে এরা আল্লাহ আল্লাহর অলি না যারা ভেলকিবাজি করে যারা সিরকের আশ্রয় যাদের সিরকি আকিদা রয়েছে বিদাতে আকিদা রয়েছে তারা আল্লাহর অলি নয় এরা হচ্ছে অলি ওমা ইউজরি বা ওমা যা কিছু ওদের ঘটে থাকে অসাধারণ কিছু দেখছেন হয়তো অসৎ লোক সিরকি বিদাতি আকিদার লোক কিন্তু তারপরও অসাধারণ কিছু দেখছেন এগুলো কি বলবেন ইম্মা দেবন হয় মিথ্যা মিথ্যার রটনা খুব বেশি রয়েছে এমন রটিয়েছে এর একটা বাস্তব প্রমাণ বলছি যে আজকে থেকে পঞ্চাশ একশো বছর আগে যেসব হুজুররা ছিল আলেমরা ছিল ভারত বা উপমহাদেশে তাদের কেরামতির বেশি ছড়াছড়ি যারা মরে গেছে ওদেরকে বলেন যে এত যদি তোমাদের বুজরুগানের আকাবেরদের এত কেরামতি হয় তো এখনো তো তোমাদের আকাবের গুলো আছে জিন্দা আকাবেরদের কেরামতিটা একটু দেখাও তো দেখি তাহলে বোঝা যাবে যে বেশিরভাগগুলি কি মিথ্যা তাই বলছেন যে সেগুলি হয়তো কেদের অর্থাৎ জিল এবং মানুষকে প্রতারিত করা অথবা আসলে ঘটছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফিতনায় নিমজ্জিত করা পরীক্ষা যে তোরা কোরআন সোনার অনুসারী দলিলের অনুসারী না তোরা এসব শির্ক বিদাতের আর গুমরাহের অনুসারী তাদের জন্য ফিতনা যাদেরকে এইরকম যাদের মাধ্যমে এগুলো হচ্ছে হয়তো অসাধারণ কিছু অন্যদের জন্য জি অস্থিত হ্যাঁ। রাজুন এবং আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া আল্লাহ যাদেরকে ঢিল দিচ্ছেন ছাড় দিচ্ছেন যে যখন দেখবে যে আমার দ্বারা অসাধারণ কিছু হচ্ছে তখন অহংকারে ফেটে পড়বে এভাবে গুমরা হবে আজকাল অনেক পীররা তাদের এইরকম কিছু অলৌকিকত্ব যে দেখা যাচ্ছে সেটাই বিভিন্ন ধরনের হইতে পারে হয় তারা ভেলকিবাজ না হয় মিথ্যুক আর না হলে শয়তান বসে করছে আর না হলে তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন এবং তাদের মরিদান ভক্তদেরকে পরীক্ষা ফেলেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন এইভাবে জান নামে এদেরকে ঢিল দাও এদেরকে আল্লাহ কি করেন ছাড় দেন ছেড়ে দেন আলম একটি এই মর্মে বড়ই গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে ইসমহ যে কিতাবের নাম হচ্ছে আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ও আউলিয়াই শেতান গুরুত্বপূর্ণ কিতাব প্রত্যেক আলেম তালবেলকে এই কিতাবটি পড়া উচিত তারপরে এখন ওই যে ইবিন বর্ণনা করলেন যে কেরামতের কি ধরনের হয় কয়েক ধরনের আনোয়াউল উলুম মোকাশাফাত আনোয়াউল কুদরা আর তাসিরাত এই চারটি দিক বলেছেন এগুলোর ব্যাখ্যা করছেন বলছেন এতে বলছেন ইশারত আন্নাল কারামাত মিন হওয়া মায়া কোন বাবুল ইলমে বলছে কারামতের কিছু হয় জ্ঞানের সাথে এলমের সাথে সম্পর্কিত অলকাশফে এবং কিছু অনুমুক্ত হয়ে যাওয়ার সাথে সম্পর্কিত কেমন হয়তো আমাদের মধ্যে একজন কিছু শুনছে যা অন্যরা আমরা শুনি না এটা এর মাধ্যমে কি হলো তার এল মাহাসেল হলো বা কোনো কিছু তার কানের পর্দা খুলে গেছে শুনতে পাচ্ছে আমরা শুনতে পাচ্ছি না আও ইয়ারা মালা অথবা এমন কিছু দেখছে যা অন্যরা দেখছে আশেপাশে অনেকে আছে কিন্তু কেউ দেখে না সে একাই দেখছে জাগ্রত অবস্থায় অথবা ঘুমের অবস্থায় অনেকে আছেন আল্লাহর নেকবান্ধা ঘুমের অবস্থায় যা দেখেছিলেন তাই হইল এটা আপনার কেরামত না হইতে পারে দেখছেন যে আপনি বাইতুল্লাহ তফ করছেন আর মাসা কয়েকদিন পরে আল্লাহ একটা ভিসার ব্যবস্থা করে দিল কেরামত জি হ্যাঁ কেরামত মানে এই সব যেসব মিথ্যার ছড়াছড়ি এই ধরনের হইতে হবে জরুরি নাই বরং সাহাবাই কেরাম যেসব কেরামত গুলি হাদিসে রয়েছে সেগুলিতে প্রথম যেগুলো বেশি সহি সহি হাদিস সেগুলিতে দোয়া কবুলের বিষয়গুলি রয়েছে একটা দোয়া করলেন বদ দিলেন সাহাবি দোয়া কবুল হয়ে গেল ওই যে লোক মিথ্যা অভিযোগ করেছিল সাহাবি নাবি অক্কা সম্পর্কে আল্লাহ যদি মিথ্যা কথা বলে ফামে বাসা রাহা বাসা রাহু এর চোখ অন্ধ করে দাও হ্যাঁ অতাউল অমরাহু আর ওর আয়ু লম্বা করে দাও এবং তাকে মহিলাদের ফেতনা লিপ্ত করো ছিল না এইরকমই এইরকমই অনেক হ্যাঁ, কেরামত হইতে পারে মায়ের কেরামত জোরাইজ আবেদ জোরাইজ আবেদের মা গিয়ে ওকে ডাকছে আর ও এতে আপনার ধর্মশালাতে খ্রিস্টানদের ওই আপনার জঙ্গলের মধ্যে এবাদত করছে আল্লাহ আমি নামাজ পড়ছি নামাজ ছেড়ে মার সাথে কথা বলবো তিন তিনবার হয়ে গেল মায়ের সাথে কথা বলছে না তখন মা বদ্ধ করে দিয়েছিল বদ্ধ সাথে কবুল হয়ে গেল এত বড় আবেদ সে ফেতনাই পড়ে গেল নারীর ফেতনা মানে সে চরিত্র খারাপ হয়নি কিন্তু তাকে ফাঁসিয়ে দিল এক মহিলা তো এটা কেরামত না এগুলি হচ্ছে কেরামত এইরকমই একজন সাহাবির জমি বেইমানি করেছিল এক মহিলা তখন কি দোয়া করেছেন আল্লাহ যদি এই জমি আমার হয় কিন্তু সে বেইমানি করছে তাহলে আল্লাহ তাকে ফামে বা সারাহা তার দৃষ্টি শক্তি কেড়ে না চোখ কেড়ে না আর তাকে ওয়াজ আল কাবরাহা ফিদারেহা আর তার জমিতে যেন তার কবর হয় এমন ভাবে কবুল হইল বলছে ওই মহিলা বুড়িয়ে গেল আর বুড়িয়ে শেষ যেমন দৃষ্টিশক্তি হারিয়ে দিল অন্ধ হয়ে আর অন্ধ হয়ে তখন জমিতে নামতো জমিতে গিয়ে একদিন জমিতে একটা কূপ কুয়া ছিল ও কুয়াতে গিয়ে আছাড় খেয়ে পড়লো আর এমন হয়ে পড়লো যে কেউ উঠেইতে বলল না ওই কুয়াটাই কবর হয়ে গেল তার কবরই আর দেওয়া হইল না কিভাবে দোয়া কবুল চিন্তা করেন জি এগুলি হচ্ছে কারামত আজকাল যে আকিদার আলেম আলমা সম্পর্কে অথবা দায়ীদের সম্পর্কে যেসব লিখালিখি করছে এই ইসলামের শত্রুরা এই তহিদ সুন্নাতের শত্রুরা আর সেই আকিদার শত্রুরা বিদাতিরা একটু ভয় লাগে না করো যা কিছু করো কিন্তু প্রতীক্ষায় থাকো দুনিয়ার আজাদের আখেরাতের আজাব বলে তোমাদের ভয় নেই কাল পরশু ডক্টর জাকির নায়কের যে ছবি দেখলাম আর একজন শেখের যে ছবি দেখলাম এত খারাপ করে দিয়েছে এটা ইহুদিও কাজ করবে না এটা খ্রিস্টানই কাজ করবে না হিন্দুরা কট্টরপন্থী আর বা হিন্দু বিজিবি যারা ডক্টর জাকির নায়কের ওপর এইরকম জুল অত্যাচার করেছে এবং তার পাসপোর্ট কেড়ে নিয়েছে তারাও এইরকম ছবি তৈরি করবে না ওজবিল্লা তাহলে কতগুলো এরা দুশ্মন তাহলে চিন্তা করুন আপনি কি মনে করেছেন যে আল্লাহর প্রতিশোধ নেবেন না আরে বদ করা লাগবে না জাকের নায়কের বদ্ধ করা লাগবে না অন্য কোন সাইখের বদ্ধ করা লাগবে না যে বস্ত্রহীন অবস্থায় ছবি করছেন আর কোথাও উঠছে অথবা আর কিছু আর কোন রকম করে ছবি করছেন অথবা আর কিছু বলছেন গাল দিচ্ছেন কাফের বলছেন এত সহজ বিষয় নয় মমিনদের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন প্রতিরক্ষার ব্যবস্থা করেন প্রতিরোধ করেন আল্লাহ লড়বেন আল্লাহ বলছেন আমি লড়বো তোমাকে লড়তে হবে না হে মানুষ হে সহি আকিদার আলেম তোমাকে লড়তে হবে না তোমাকে প্রতিশ্রুতি নিতে হবে না আল্লাহ লড়বেন আল্লাহ বলছেন মান আদালি ওলিয়ান ফকাত আজান তহবিল হারবে হাদিসে কুদ্সি সহি বুখারি যেই ব্যক্তি আমার কারণে কোন আমার বন্ধুর সাথে দোস্তের সাথে দুশ্মনী রাখবে ফাকাত আজান তু আমার কারণে তো আজকে জাকির নায়ক অথবা অন্য কোন সহিদার আলেম শেখদের সাথে যে এই আচরণগুলি ফেসবুকে বা ইন্টারনেটে করা হচ্ছে এটা কিসের জন্য টাকা পয়সার দুনিয়ার নাল্লার জন্য তৌহিদের লড়াই তৌহিদ আর সিরকের লড়াই সন্ন্যতার বিদাতের লড়াই মানে আদালি আলী যে আমার কারণে আমার ওলিদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে দুশ্মনী রাখবে ফাকাত আজান তহু বিল হারবে তাকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন সুবহান আল্লাহ কত শক্ত কথা আল্লাহ রাবুল আলমিন ফাঁকাত আজান তহবিল হারবে তাকে যুদ্ধের এলান শুনিয়ে দিচ্ছি তার সামনে যুদ্ধের ঘোষণা করছি আল্লাহ বলছেন আর তারপর ইফ আলু মাসে তুমি যা ইচ্ছা তাই করো রবের পকড়াও বড়ই শক্ত রয়েছে আল্লাহ যখন ধরে নেবেন আর আমি এই শ্রেণীর লোকদের জন্য ক্ষমার কথা বলি না এই শ্রেণীর লোকদের জন্য যারা এত বাড়াবাড়ি করছে আল্লাহ তাদের আখেরাতে বিশ্বাস নেই তাদেরকে দুনিয়াতেই তুমি ধর বলে আলমী এবং দুনিয়াতেই কঠোর শাস্তি দাও এই দোয়াটা আমি করি এরা যদি হেদায়ত না হয় তো দুনিয়াতেই এদের পাকড়াও করো কারণ দুনিয়াটাই এদের লক্ষ্য উদ্দেশ্য এদের পুঁজি হ্যাঁ কমে যাচ্ছে এদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে এদের বিভিন্ন যে পার্থিব স্বার্থ রয়েছে সেটা রাজনৈতিক স্বার্থ হোক অথবা শির বেদাতে ধর্মকর্ম এই বিনা পুঁজির ব্যবসা পীরমরিদের ব্যবসা হোক অথবা তাদের রক্ষা করতে হবে দলবল রক্ষা করতে হবে এসব হোক এসবে আঘাত লাগছে এই জন্য এই সব বাড়াবাড়ি সুতরাং আল্লাহ যেন দুনিয়া সর্বনাশ করে যাতে করে হাড়ে হাড়ে তারা টের পায় যে কারো হ্যাঁ মানহানি করেছিলাম আর সহি আকিদার আলেমদের সাথে শত্রুতা করেছিলাম সেই জন্য আমার দুনিয়া ধ্বংস হয়েছে আর আখেরাতে আল্লাহ কি করবেন আল্লাহর উপরে ছড়িয়ে দিলাম কিন্তু দুনিয়ার জন্য চাইব আল্লাহ যেন এদের দুনিয়াকে সর্বনাশ করে যারা এই রকম আচরণ করছে সম্মানিত ভাতৃ মন্ডলী বলছিলাম যে কারামতের কিছু আছে যেগুলো এল এবং হ্যাঁ উন্মুক্ত হয়ে যাওয়া সাথে সম্পর্ক সাথে কেমন হয়তো এমন কিছু শুনছে যা অন্যরা শুনে না বা এমন কিছু দেখছে যা অন্যরা দেখে না জাগ্রত অবস্থায় বা ঘুমের অবস্থায় অথবা ইয়ালম আলাই আলম অথবা এমন কিছু জানতে পারলো যা অন্যরা জানতে পারলো না আর তারপরে আর কিছু আছে যেগুলি হচ্ছে অমিনহা মাহমিম বাবিল কুদরাতে তাসির ক্ষমতার ক্ষেত্রে অথবা প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রথম রকমের উদাহরণ যেমন উমার রাজি আল্লাহ তালানুর কারামত জি হ্যাঁ এই হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন বাইহাকিতে রয়েছে এই হাদিস অন্য রয়েছে সিলসিলা সহিহা যে সহি হাদিসগুলির সিরিজ আল্লাহ আলবানী রয়েছে তার এগারোশো দশ নম্বর হাদিস এক হাজার একশো দশ নম্বর হাদিস লম্বা আলোচনা করেছেন কারণ কিছু লোক এই হাদিসকে জয়ীফ বলেছেন যার ফলে উনি বলছেন হাদিস জয়ীফ না হাদিস সহি ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া জেহাদের সেনাপতি ছিলেন পাহাড়ের দিক থেকে কাফেররা হামলা করে আসতে যাচ্ছে আর উনি অন্যদিকে দেখছিলেন অন্যদিকে কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলেন পেছন থেকে যদি হামলা হয়ে যায় তাহলে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে তখন একটা আওয়াজ আসলো অথচ ওমার রাজি আল্লাহ মসজিদ নবীর মেম্বারে জুমার খুদবাই খুদবা দিচ্ছিলেন খুদবা চলা অবস্থায় হঠাৎ করে বলছে এ সারিয়া অথচ এক মাসের দূরত্বে শাম কোথাও হ্যাঁ এই লড়াই চলছে অথবা এরাকে লড়াই চলছে হে সারিয়া মানে অঞ্জুর এল জবল পাহাড়ের দিয়ে একটু তাকিয়ে দেখো ওদিক থেকে তো দুশ্মন আসছে হামলা করছে উল্টো দিকে তাড়াতাড়ি আওয়াজ পৌঁছার সাথে সাথে সারিয়া মুজাহিদিনদেরকে নিয়ে উল্টো দিকে ফিরলেন পাহাড়ের দিকে আর দেখেন দুশ্মনরা তা হামলা করছিল আর তারপরে তাদেরকে প্রতিহত করলেন আর আল্লাহ রাবুল আল বিজয় দান করলেন এটা হচ্ছে মানে উন্মুক্ত হয়ে যাওয়া কিন্তু উমার রাজি আল্লাহ তালানহর জীবনে এইরকম একটা ঘটনা হয়েছে আর ভারত উপমহাদেশে যাদের কেরামতির ছড়াছড়ি তাদের কাছে একটা না হাজার হাজারের ফ্যাক্টরি রয়েছে কথা বোঝা গেছে অথচ উমার রাজি আল্লাহ তালানো কেন তারপর তাবেন তাবা তাবেন আর আইম্মাই কেরামদের পায়ের কাছে এরা যেতে পারবে না তাহলে এগুলো মিথ্যা নয় হ্যাঁ? তারপরে আকিদার ক্ষেত্রে তারা শির্ক বিদাতে ডুবে আছে সুফি আর বলছে আমাদের এগুলো কেরামতি না বেদাতির দ্বারা কেরামতি হইতে পারে না জি আহওয়াল শৈতানি হইতে পারে শৈতানি অবস্থা এগুলো কর্মকাণ্ড হইতে পারে এইরকমই কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন বলে দিয়েছিলেন তার স্ত্রী গর্ভধারণ অবস্থায় যে তার স্ত্রীর পেটে মেয়ে সন্তান আছে জি জি খবর দিয়ে দিয়েছিলেন আমার বংশে একজন শাসক হবে যে বড়ই নাই পরায়ণ হবে জি তিনি ছিলেন উমার ইবনে আব্দুল্লাজি রাহেমাহুল্লাহ তাআলা সাহেব মুসা মুসা আলী সালামের সঙ্গীর ঘটনা তার সঙ্গী কে খাজের খাজের খাজের আলী ইসালাম জি তা তিনি নবী ছিলেন না ওলি ছিলেন এই নিয়ে বড় দ্বিমত রয়েছে যারা নবী বলেছেন তাহলে ওই হইতো তার কাছে আর যদি নবী না হয় তখন বলবো যে তার এটি কি ছিল কারামত ছিল যে এই ছেলেটা খেলাধুলা করছে আর ধরে ওকে মেরে দিল কেন মারলেন শেষের রহস্য দেখা গেল যে এই ছেলেটার জন্ম হয়েছে কুফরের ওপর এই ছেলে যদি বড় হয় তাহলে আশঙ্কা হইল বড় হইলে বাপ মা কেও জালেম এবং কাফের বানিয়ে দিতে পারে বাপ মাকে গোমরা করে দিবে অনেক কুখ্যাত ছেলেরা মেয়েরা বাপ মাকে পথভ্রষ্ট করেছে করে নেই যে ছেলের জন্য শিরকুফরিতে লিপ্ত হয়েছে ছেলের জন্য বেদিন হয়ে গেছে লোক তো এই ছেলে বেঁচে থাকলে এইটাই হতো সেজন্য একে মেরে দেয় ভালো আর তারপরে এর এর বিকল্প হিসাবে বিনিময় আল্লাহ কি দিবেন এমন এক নেক সন্তান দিবেন যে সৎ হবে আর বাপ মায়ের জন্য কল্যাণ করা হবে যাদের ছেলেরা বড় বড় কুখ্যাত হচ্ছে ডাকাত লম্পুট আর এমন কিছু হচ্ছে যে বাপ মাকে ওদের জন্য লাঞ্ছিত অবদস্ত হতে হচ্ছে তারা যদি আগেই জানতো যে এই ছেলেটা যখন মায়ের কোলে থাকে এই ছেলেটা বড় হলে বড় ডাকাত হবে আর তার জন্য আমাকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে আর আমাকে মানুষের কাছে লাজ্জুতা খেতে হবে তাহলে ও তখনই গলা টিপে মেরে দিত কিন্তু কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেননি যে কোনো মানুষ জানতে পারলে যে এই ছেলে বড় হইলে আমার কল্যাণ নেই আমার অবস্থা খারাপ হয়ে দিল তাহলে মেরে দিত না মারত না অবশ্যই মেরে দিত খাজেল আল ইসলাম জানতে পেরেছিলেন ওয়াইল মহবে হালিল গোলাম ওই বালকটি সম্পর্কে দ্বিতীয় রকমের উদাহরণ দ্বিতীয় রকম কোনটা যেটা হচ্ছে কোন ক্ষমতার বহিক প্রকাশ অসাধারণ ক্ষমতা অথবা কোন তাসির প্রতিক্রিয়া সাবা থেকে ইয়ামান থেকে বেরিয়েছে সোলেমান আলী কাছে ফিলিস্তিনে আসবে ইসলাম গ্রহণের জন্য বিলকিস আসছে তার আগেই কে দ্রুত তার সিংহাসনটা এনে দিতে পারে ঘোষণা করলেন আছে না নেই কোথায় আছে কোরআন কেরিম আছে সুরে নামলে আছে তখন একজন বলল কি হ্যাঁ জিন বললো কালা ইফরিত জিন আনা আতিকাবি হ্যাঁ কাবুলান তাকুম আমি মাকামে আপনি যে এই যে বসে আছেন আপনি মানুষের সামনে সভায় বসে আছেন আপনার সভা বরখাস্ত হওয়ার আগে আগে মানে কয়েক ঘন্টার মধ্যে এনে দিতে পারবো জিন বলল ইফরিত যে বড় শক্তিশালী জিন কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল কিতাবের জ্ঞান মানে এই কথা বেদাতিদের ব্যাখ্যা যে সে ইসমা আজম জানত সুতরাং আমরাও যদি কেউ ইসমা আজম জানেনি তো আকাশে উড়ে বেড়াইতে পারবো এগুলি গুমরাহী এলমুমের কিতাব তার কিতাবের জ্ঞান ছিল এর তফসিরে শেখুল উল্লেখ করেছেন যে একটা উক্তি যে কিতাবের প্রথম জ্ঞান কার কাছে প্রথম জ্ঞান নবীর কাছে আল্লাহ আল্লাহ আল্লাহর পরে আল্লাহর পরে কিতাবের জ্ঞান লহে মাহফুজের জ্ঞান লহে মাহফুজের এলিম কার কাছে এসছে নবীর কাছে নিয়ে আসলো কে জিবরাইল জিবরাইল আগে জানলো না নবী আগে জানলেন জিব্রাইল তাহলে এখানে যার কাছে কিতাবের জ্ঞান আছে বলছে জিব্রাইল নিয়ে এ কথা একটা এটা একটা তফসির ওই তফসির এখানে কারামত সাব্যস্ত হবে না আর একটা যেটা তফসির সেটা হচ্ছে যার কাছে কিতাবের এমন কোন জ্ঞান ছিল মানে আলেম সে আলেম ছিল সে কে ছিল আল্লাহ ভালো জানে আর কি জ্ঞান ছিল কি ধরনের জ্ঞান ছিল আল্লাহ ভালো জানেন আমাদের ওইসব বলা হয় সুতরাং ওইসব আমাদের নিজের মন গড়া ব্যাখ্যা করার দরকার না ইসমা আজম ছিল না কি ছিল না কি ছিল ওইসব না কি বলেছিলেন তিনি আনা আতি কাবেহি আমি আপনার কাছে সেটা হাজির করে দেব আপনার চোখের পলকের আগে দেখতে দেখতে হাজির চোখের পলকে হাজির এটি কারামত এইরকমই কেসাত আহলিল কাহাফ যে যুবকরা হ্যাঁ গুহাবাসী কেসাত মারিয়াম মারিয়াম আলাইসালাম তিনি তো নবী না নবীর মা ঘরে বন্ধ আর আনসিজির ফল খাচ্ছে আন্নাল্লাহকে হাজা জাকার এসব নবী আরে মারিয়াম তুমি কোথা থেকে এসব ফলমূল পেলে একটা সিজিনের ফল না তারপর দরজা বন্ধ তুমি কোথেকে পেলে কালাত আল্লাহর পক্ষ থেকে কারামত মারিয়াম আলাইসালামে সম্মানিত আল্লাহ করেছেন এর মাধ্যমে তার মাধ্যমে যে আল্লাহ দিনের খেদমত নিয়েছেন যেটা অন্য কারো মাধ্যমে খুব কম হয়েছে এই খালেদিন ওলিদ বিষ পান করে নিয়েছিলেন চ্যালেঞ্জ বিষ পান করেছেন কিচ্ছু হয় না দুশ্মনরা দেখছেন যে খালেদিন অলিদ বিষ পান করেছে তো এক্ষুনি মরে যাবে কিছুই হয়নি বলছেন ওয়ালাম ইয়াহসল্লাহ মিন বা সুম বিষ পান করে নিয়েছিলেন কিন্তু তাতেও তার ক্ষতি হয় নাই কোন ক্ষতি হয় নাই আল্লাহ এই দিয়ে সম্মানিত করতে পারে আর এটা শুধু খালেদিন অলিদের সাথে খাস না আরো কারো ব্যাপারে হইতে পারে আপনার আমার ব্যাপারে হবে জরুরি নয় কিন্তু আল্লাহ যদি হায়াত কারো রাখেন আমি একে আরো দশ বিশ বছর রেখে দিনের কিছু খেদমত নেব আর সারা দুনিয়া যদি মারার চেষ্টা করে বিষ খাওয়াই তাও কিছু হবে না এটা হচ্ছে কারামত সেটা কেমন পর্যন্ত হইতে ভাইয়া মৌজুদ এলাই অমল কেয়ামা ইবিনা তাইম বলছেন কেমন পর্যন্ত যে কোনো হইতে পারে সালাফে থেকে যেসব বর্ণিত রয়েছে কোরআনে কেরিমে এবং যেসব হাদিস রয়েছে সেদিকে ইঙ্গিত করেছেন এইরকম মারিয়াম আলী ইসলামের পেটে বাচ্চা হয়ে গেল এটা কারামত না বাপ নাই স্বামী নেই কারোর সাথে মিলন হয়নি বাচ্চা হয়ে গেল কারামত জি হ্যাঁ এইরকমই জুলকার নাইনের কিস্তা জুলকারনাইন এইরকমই বহু ঘটনা রয়েছে যেগুলি উল্লেখ করেছেন এই যে সারিয়া কে বলেছিল পাহাড়ের দিকে যাও এটা পূর্ব দিকের ঘটনা ছিল নাহাওয়ান সেটা এরাকের নাহাওয়ান নামক জায়গায় লড়াই চলছিল ডাক দিয়েছিলেন ওমর আল্লাহ তালান মসজিদ নবির মেম্বার থেকে ওহু আলা মেম্বার ইল মদিনাটি ওয়াজাইসু সারিয়া তাবে নাহাওয়ান বিল মশরিকি ওয়ানিদা ইয়া সারিয়াল জামাল সারিয়া শুনে নিয়েছেন মসজিদের লোকেরা শুনলো কিন্তু মসজিদ থেকে একটু দূরে মসজিদে যারা দূর আছে তারা হয়তো কথাটা শুনলি যারা খুব শুনতে পাই না আর ওইদিকে সারিয়া শুনেছেন সারিয়া একাই শুনেছেন তার সাথী সঙ্গে কেউ শুনেন এটা সারিয়ারও কারামত এবং উমার রাজি আল্লাহ তাহার কারামত তো কেয়ামত পর্যন্ত এটা বাকি থাক বলছেন এই লাজাউল কারামত মৌজুদ ফিহাজ এই উম্মাতির পর্যন্ত এই উম্মতে কারামত থাকবে মা ওজেদাত ফিহিমুল ওয়েলায়াত হবে শুরু ইতিহাস যতদিন পর্যন্ত ওলি হওয়ার বেলায়তের শর্তগুলি বহাল থাকবে বাকি থাকবে শর্ত আল্লাহ আলম সাল্লাম মোহাম্মদ আলী ওসাহ সুবাহ يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم